হাফস ইবনু আসিম রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন ইবনু উমর রদিল্লাহ আল্লাহকে বলতে শুনেছি যে আমি আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সঙ্গে ছিলাম তিনি সফরে দু রাকাতের অধিক আদায় করতেন না আবু বকর উমর ও উসমান রদিল্লাহ আল্লাহ এর এ রীতি ছিল